ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশিরি তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগি ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশিরি তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগি তোর সোনা দানা বালা খানা সব রাহে লীলা তোর সোনা দানা বালা খানা সব রাহে লীলা দে জাকাত মুর্দা মুসলিমেরা ভাঙাই নি দে জাকাত মুর্দা মুসলিমেরা ভাঙাই নি ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশিরি তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগি আজ পড়বি দের নামাজ রে তুই সেই সেই গাহে আজ পড়বি দের নামাজ রে তুই সেই সেই গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ ওম রমজানে রই রোজার শেষে এলো খুশিরি তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগি আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মিলাও হাতে আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মিলাও হাতে তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরি তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরি ওম রমজানে রই রোজার শেষে এলো খুশিরি তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগি ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশিরি তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগি ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশিরি তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগি ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশিরি তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগি